সাহল ইবনু সাদ সাইদি রদিল্লাহ তালাহ হতে বর্ণিত যে ওয়াইমির আজলানি রদিল্লাহ তালাহ আসিম ইবনু আদি আনসারি রদিল্লাহ তালাহ এর কাছে এসে বললেন হে আসিম কি বলো যদি কেউ তার স্ত্রীর সঙ্গে অপর লোককে ব্যভিচাররত অবস্থায় পায় তবে সে কি তাকে হত্যা করবে আর এতে তোমরাও কি তাকে হত্যা করবে যদি সে হত্যা না করে তাহলে কি করবে হে আসিম তুমি আমার এ ব্যাপারটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করো এরপর আসিম রদিল্লাহ তালাহু এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এ ধরনের জিজ্ঞাসাবাদ অপছন্দ করলেন এবং অশোভনীয় মনে করলেন এমনকি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আসিম রদিল্লাহ তাল্লাহ্ন যা শুনলেন তাতে তার খুব খারাপ লাগলো আসিম রদিল্লাহ তাল্লাহ্ন বাড়ি ফিরলে ওয়াইমির এসে জিজ্ঞেস করল হে আসিম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে কি উত্তর দিলেন আসিম রদিল্লাহ তাল্লাহ্ন ওয়াইমিরকে বললেন তুমি আমার কাছে কোনো ভালো কাজ নিয়ে আসনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ ধরনের জিজ্ঞাসাকে অপছন্দ করেছেন সে সম্বন্ধে আমি তাকে জিজ্ঞেস করেছি ওয়াইমির রদিল্লাহ তালাহু বললেন আল্লাহর শপথ তাকে এ বিষয়ে জিজ্ঞেস না করে ক্ষান্ত হব না এরপর ওয়াইমির রদিল্লাহ তালাহু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট এসে তাকে লোকদের মাঝে পেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কি বলেন কেউ যদি তার স্ত্রীর সঙ্গে অন্য লোককে ব্যবিচারত দেখতে পায় সে কি তাকে হত্যা করবে আর আপনারাও কি তাকে হত্যার বদলে হত্যা করবেন না হলে সে কি করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার ও তোমার স্ত্রী সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে যাও তাকে নিয়ে এসো সাহুল রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন তারা উভয় লিয়ান করল যে সময় আমি লোকদের সঙ্গে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকটে ছিলাম উভয়ে লিয়ান শেষ করা হলে ওয়াইমির বলল হে আল্লাহ রসুল যদি আমি তাকে স্ত্রী হিসেবে রাখি তবে আমি তার উপর মিথ্যারোপ করেছি বলে প্রমাণিত হবে এরপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দেওয়ার আগেই তিনি স্ত্রীকে তিন তালাক দিলেন ইবনু শিহাব রহমতুল্লা আলাহি বলেন উভয়কে বিচ্ছিন্ন করে দেয়াই পরবর্তীকালে লিয়ানকারীদ্বয়ের সম্পর্কিত বিধান প্রচলিত হয়ে গেল